দেশের জন্য লড়ছ যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়ছ যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি স্বপ্নের বাংলাদেশ আজ উল্টু পথে করছে বিচরণ ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছ যারা করেছ আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন বাংলা হবে রাষ্ট্রভাষা ধরেছ স্লোগান জীবন বাজি রেখেছ ভয়ভীতিহীন প্রাণ বাধার প্রাচীর মারিয়ে এনে ছবি জয় দেশের খ্যাতি ছড়িয়ে দিলে বিশ্বময় বাংলা হবে রাষ্ট্রভাষা ধরেছ স্লোগান জীবন বাজি রেখেছ ভয় ভীতিহীন প্রাণ বাধার প্রাচীর মারিয়ে এনে ছবি বিজয় দেশের খ্যাতি ছড়িয়ে দিলে বিশ্বময় সেই স্বপ্নের বাংলাদেশ আজ উল্টু পথে করছে বিচরণ ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছো যারা করেছ আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন স্বাধীনভাবে পথ চলতে লড়ছ একাত্তরে শত্রুমুক্ত দেশ করেছ জীবন তুচ্ছ করে তোমাদের এই ত্যাগে আজ স্বাধীন বাংলাদেশ চার দশক পেরিয়ে গেল হয়নি শান্ত দেশ স্বাধীনভাবে পথ চলতে লড়ছ একাত্তরে শত্রুমুক্ত দেশ গড়েছ জীবন তুচ্ছ করে তোমাদের এই ত্যাগে আজ স্বাধীন বাংলাদেশ চার দশক পেরিয়ে গেল হয়নি শান্ত দেশ সেই স্বপ্নের বাংলাদেশ আজ উল্টু পথে করছে বিচরণ ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছো যারা করেছো আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছো যারা দিয়েছো জীবন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছো যারা দিয়েছো জীবন দেশ বাঁচাতে আবার তোমাদের প্রয়োজন জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি স্বপ্নের বাংলাদেশ আজ উল্টো পথে করছে বিচরণ ও হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছ যারা করেছ আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন ডাব্লু ইন